মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভিত মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভিত মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভী মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভী ব্যাগরের হুঙ্কারে চলি আল্লাহর রাহে ভাঙব কাফিরের শৃঙ্খল আল্লাহর মদদ সাথী আমাদের নই তো মোরা দুর্বল ব্যাগরের হুঙ্কারে চলি আল্লাহর রাহে ভাঙব কাফিরের সিংহ আল্লাহর মদদ সাথী আমাদের নইতো মোরা দুর্গ ব্যাগরের হুঙ্কারে চলি আল্লাহর রাহে ভাঙব কাফিরের সিংহ আল্লাহর মদদ সাথী আমাদের নইতো মোরা দুর্গ পিসে চুরমার করি ছাড় খার ভয়ে থম থম কাফিরের রিদ পিসে চুরমার করি ছাড় খার ভয়ে থম থম কাফিরের রিদ মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভিড় মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত শহীদের সুধা পিতে কাফিরের শির নিতে ইমানের বলে মোরা বলিয়া ভয় করি না কোনো হায় না সেনা তাই তো মোরা মুসলমান শহীদের সুধা পিতে কাফিরের শির নিতে ইমানের বলে মোরা বলিয়া ভয় করি না কোনো হায় না সেনা তাই তো মোরা মুসলমান শহীদের সুধা পিতে কাফিরের শির নিতে ইমানের বলে মোরা বলিয়া ভয় করি না কোনো হায় না সেনা তাই তো মোরা মুসলমান নাঙা তর বাড়ি বাতিলের জীব কাটি কাড়ি হায় নার সুখের ওই নাঙা তর বাড়ি বাতিলের জীব কাটি কাড়ি হায় নার সুখের ওই মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভী মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভী মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভিড় মোরা দুর্বার মোরা নির্ভীক মোরা আল্লাহর পথে বীর সৈনিক মোরা দুর্জয় সদা নির্ভয় ভাঙি বাতিলের আছে যত ভীর